السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين সারা বিশ্বের পিস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুসালেহীন গ্রন্থ থেকে নিয়মিত দর্শে হাদিস উপস্থাপন করছি সম্মানিত দর্শক মন্ডলী তৌবার অধ্যায়ে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা আজকে যে হাদিস নিয়ে বিশ্লেষণ করব যেই হাদিসের দর্শ আপনাদের সামনে উপস্থাপন করব সেই হাদিসটি বর্ণনা হয়েছে জির বিন হুবাইশ হতে কল তিনি বলেন আতাইতু সফওয়ান আবনা আসালিন রাজি আল্লাহ আনহ উনি বললেন আমি সফওয়ান বিন আসাল রাজি আল্লাহ আনহুর নিকটে আমি আসলাম আস আলহু আনিল মাস আলাল হুফাইন উনি বলছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য হলো এই যে আমি মুজার উপর মাসাহ করার ক্ষেত্রে আমি ওনাকে জিজ্ঞাসা করতে আসছি ফকল তিনি বললেন মা যা আবিকা ইয়াজের হে জির তুমি আমার কাছে কি উদ্দেশ্যে এসেছো ফাকুলতু আমি বললাম ইবতি হা আল এলম এলেম অন্বেষণের জন্য এলেম শিখার জন্য জ্ঞান শিখার জন্য আপনার কাছে এসেছি ফাকাল তখন তিনি বললেন বলেছেন কোন ব্যক্তি যদি এলেম অর্জন করার জন্য যদি সে ঘর থেকে বের হয় তাহলে নিশ্চয় ফেরেস্তা তাদের পাকাটি বিছিয়ে দেয় সেই এলেম অন্বেষণকারীদের জন্য সুবাহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেস্তা তার পাখা তার জন্য বিছিয়ে দেয় রেজান বিমা ইয়াতুলুবু আল্লাহ তালা খুশি হয়ে যে সে অর্জন করতে যাচ্ছে অর্থাৎ মানুষ যখন এলেম অর্জন করার জন্য চেষ্টা করে এলেম অর্জন করার জন্য বের হয় আল্লাহ তার এই কাজের প্রতি খুশি হয়ে ফেরেস্তাদেরকে বলে যে তোমাদের পাখা তার জন্য বিছিয়ে দাও ফাকুলতু তো আমি বললাম ইন্নাহু কদ হাক্কা ফি সাদরি আল মাসু আলাল খুফাইন বাদ আল ঘাইতি ওয়াল বাউল নিশ্চয় আমার অন্তরে পেশাব পায়খানার পরে দুই মুজার উপর মাসা করার ক্ষেত্রে আমার অন্তরে একটা সন্দেহ আছে জানার বিষয় আছে আমি জানতে চাচ্ছি এ বিষয়ে আর আপনি এমন একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ নবী সাহা সাল্লামের সহবত পেয়েছেন আপনি আল্লাহ নবীর সাহাবি ফাজিতু আসআলুকা হাল সামিতাহু ইয়াযকুরু ফি যালিকা শাইআন আমি আপনার কাছে এসেছি যে আপনি কি এ বিষয়ে কিছু আল্লাহ নবীর কাছ থেকে শুনেছেন যে পেশাব পায়খানার পরে মুজার উপর মাসাহা করতে পারবো কিনা এ বিষয়ে আপনি কি আল্লাহ নবীর কাছ থেকে কিছু শুনেছেন কলা তখন তিনি বললেন নাম হ্যাঁ আমি শুনেছি তো শুনেছি কিভাবে উনি বলছেন কানা মুরুনা ইদা কুন্না সাফরান আও মুসাফিরিন বলছেন আমরা যখন সফরে বের হতাম অথবা আমরা যখন সফর অবস্থায় থাকতাম মুসাফির যখন থাকতাম আল্লাহ নানজিয়া খিফাফানা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না তখন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তখন তিন দিন এবং তিন রাত পর্যন্ত আমরা আমাদের পায়ের মোজা খুলতাম না খুব ফাইন বলা হয় চামড়ার মোজাকে যদিও হাদিসের এখানে খুব ফাইন শব্দ আছে কিন্তু অন্য হাদিস সেই হাদিস থেকে এটাও সাব্যস্ত জাওরাবাইন অর্থাৎ কাপড়ের মুজা তাহলে এখানে যে শব্দ আছে এটার অর্থ চামড়ার মুজা তো চামড়ার মুজা চামড়ার হোক অথবা কাপড়ের মুজা হোক তো তিনি বলছেন আমরা সফরে তিন দিন তিন রাত পর্যন্ত পায়ের মুজা খুলতাম না ইল্লামিন জানাবাতিন তবে কারো উপর যদি গোসল ফরজ হয়ে যেত তাহলে সে মুজাটা সে খুলে ফেলে দিত বুঝে আসলো যে বড় না পাকি হলে মুজা খুলতে হবে আর ছোট না পাখির জন্য মোজা খোলার প্রয়োজন নেই কিন্তু কেউ যদি পেশাব করে আও গাইতিন অথবা কেউ যদি পাখানা করে আও নাওমিন অথবা কেউ যদি ঘুমিয়ে পড়ে তো এই কারণে যদি উজু ভেঙে যায় তাহলে সেই উজুর ক্ষেত্রে আমরা তিন দিন তিন রাত পর্যন্ত মোজা আমরা খুলতাম না ফাকুলতু তখন আমি বললাম হাল সামিয়ে তাহু ইয়াদুকুরু ফিল হাওয়া শাইআন তো আমি এখানে একটা জিনিস বলে দিতে চাই সেটা হলে যে এটা যেহেতু মাসহার সাথে সম্পর্ক তো শরীয়তের বিধান অনুযায়ী মুসাফির তিন দিন তিন রাত সে মুজারপুর মাসাহা করতে পারবে আর মুকিম অর্থাৎ নিজ কর্মস্থানে বা নিজের বাড়িতে যখন সে অবস্থান করবে সেই ক্ষেত্রে এক দিন এক রাত পর্যন্ত মুজার উপর মাসাহা করা শরীয়ত বৈধ করে দিয়েছেন তো এই বৈধ জিনিস আমরা আমলে নিয়ে আসতে পারি এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় বিষয় উনি বলছেন কে জির বিন হুবাইশ তিনি জিজ্ঞাসা করছেন সফান বিন আসাল সাহাবিকে হাল সামি তাহু হাওয়া শাইআন কোন ব্যক্তিকে কেউ যদি ভালোবাসে মহব্বত করে সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাম কোন কথা বলেছেন এ বিষয়ে কি আপনার কিছু মনে আছে বা আপনি কিছু শুনেছেন কল তখন তিনি বললেন নাম হ্যাঁ শুনেছি কি শুনেছি বলছেন কুন্না মা রসুল্লাহ ফি সাফারিন আমরা আল্লাহ নবী সাহসালামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম আমরা সকলেই ওনার কাছে ওনার নিকটে অবস্থান করছিলাম একজন বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের নিকটে এসে বড় উচ্চ আওয়াজে উনি ডাক দিলেন তাকে ডাকলেন আল্লাহ নবী সাহসালাম মোহাম্মদ হে মোহাম্মদ অথবা ওনাকে যেভাবে আখ্যায়িত করেছেন বড় উঁচু আওয়াজে উনি আল্লাহ নবী সাল্লামকে ডাকলেন অথচ আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী হে ইমানদারগণ তোমরা যখন আল্লাহ নবী সাল্লামের কাছে বসে থাকবে তখন তোমার আওয়াজটা যেন আল্লাহর নবী সাল্লামের আওয়াজের চেয়ে উঁচু না হয়ে যায় কিন্তু এই ব্যক্তি অতি উচ্চ স্বরে জোরে আল্লাহ নবী বলছেন ইয়া মুহাম্মদ ফাআজাবাহু রাসূল নাহওয়ান মিন সাউতিহি হাউম বলছেন আল্লাহ নবী সালাম তার প্রতি উত্তরটাও বলছেন জোরে দিয়েছেন হ্যাঁ তুমি কি বলছো বলেন না যেরকম দেখেছেন জোরে সরে উনি উত্তরটাও সেভাবে জোরে ওনাকে দিয়েছেন ফাকুল তুলাহু ওয়াই হাক রাবি বলছেন সফান বিন আসান ইনি বলছেন ফাকুল তুলাহু আমি তাকে বললাম ওয়াই হাক হে বেদুইন ব্যক্তি তোমার ধ্বংস হোক ও গুদুদ মিন সৌতিকা ইন্নাকা ইন্দান নবী সাল্লাম তুমি তোমার আওয়াজটাকে একটু ছোট করতে পারো না তুমি আল্লাহ নবী সাল্লামের নিকটে বসে আছো আওয়াজটাকে একটু ছোট করা যায় না ওকদ নুহিতা আন হাজা যদি আল্লাহ তাআলা আমাদেরকে উঁচু আওয়াজ করা থেকে নিষেধ করেছেন একটু আগে আপনাদেরকে বললাম আল্লাহ বলছেন আল্লাহ নবীর চাইতে উঁচু আওয়াজে কথা বলো না ফকল তখন সে বলল আল্লাহি লা আগদুদ আল্লাহর কসম খেয়ে বলছি আমি আওয়াজ ছোট করব না আওয়াজ ছোট করব قال আল তখন ওই বেদিন বলল আল মার ও ইউহিব্বুল কওম ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম অর্থাৎ ওই ব্যক্তি যে এসছে একটা প্রশ্ন করার জন্য আল্লাহ নবীর কাছে আসছে ঠিক আছে কেন আসলো ডাক দিল কেন সে একটা বিষয় জানতে চায় সে বিষয়টা কি বলছেন আল মার ওই হেব্বুল কম কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে কোন সম্প্রদায় কোন গোত্রকে সে ভালোবাসে কিন্তু কোনোদিন তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই দেখা সাক্ষাৎ না করেই দূর থেকে তাদের বিষয় শুনেছে এবং অন্তর থেকে তাদেরকে ভালোবাসে তো এর বিষয়ে কি কোনো শরীয়তের বিধান আছে মানুষ যাকে সে ভালোবাসবে কেয়ামতের দিন সে তার সঙ্গেই থাকবে সোহান আল্লাহ তাহলে ভালোবাসতে হবে যদি কেউ কাউকে ইসলামের জন্য ভালোবাসে আল্লাহ সন্তুষ্টর জন্য ভালোবাসে সাক্ষাৎ নাও যদি হয় ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল মারু মা মান আহাব্বাউমাল কেয়ামা যার সঙ্গে যার বন্ধুত্ব আছে কেয়ামতের দিন তার হাসন নাসর তার সঙ্গেই হবে বলছেন উনি এভাবে আমাদের সামনে হাদিস বর্ণনা করতেছিলেন এমন সময় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করলেন বলছেন হাত্তা জাকারা বাবাম মিনাল মাঘরিবি এরপরে উনি একটি দরজা সম্পর্কে বললেন আল্লাহ নবী কি বললেন একটি দরওয়াজা সম্পর্কে বাবাম মিনাল মাগরিব মাসিরাতু আরদিহি আও ইয়াসিরুর রাকিবি ফি আরদিহি 40 আও 70 আমান বলছেন পশ্চিম দিকের কোন একটি দেশে একটি দরজা আছে যেই দরজাদের প্রশস্ততা কত সেই দরজাটা প্রশস্ত কত এটা ওষার কত বলছেন ওই প্রশস্তটা হলো চল্লিশ বছর অথবা সত্তর বছর লাগবে কোনো একটা সওয়ারি এক মাথা থেকে আর এক মাথায় যাতে অর্থাৎ সেই দরজাটা এত প্রশস্ত হবে যে এক সাইড থেকে আর এক সাইডে যাওয়ার জন্য চল্লিশ বছর অথবা কত বছর সত্তর বছর তাকে লাগবে খালাকাহুল্লাহ তালা ইয়ৌমা খালাকাস সামাওয়াতি ওয়াল বলছেন এই দরজাটি আল্লাহ পাক যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ তালা এই দরজাটি সৃষ্টি করেছেন মাফতুহান লিতৌবাতি এই দরজাটি খোলা আছে তৌবার জন্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম থেকে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত তৌবার দরজা খোলা থাকবে তো আল্লাহ নবী সাল্লাম এভাবে উদাহরণ দিয়ে যে এরকম তৌবার একটি বড় দরজা আছে তার অর্থ হলো এই যে সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাক তৌবার দরজা কি রেখেছেন খোলা রেখেছেন তাহলে সেই তৌবার জন্য আমাদেরকে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছ থেকে তৌবা করে আমাদের গুণা আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে রিয়াদুস গ্রন্থ থেকে তৌবা অধ্যায় কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তো এই মুহূর্তে যে হাদিসটি আপনাদের সামনে উপস্থিত করব সেটি হলেই আবু সাইদ সাদিব মালিক বিন সেনান আল খুদরি সাহাবি রাজি আল্লাহ তালানহু তিনি বলেন আন্না নবী আল্লাহ সাল্লাম কল নিশ্চয় আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কানা ফি মান কানা কাবলাকুম বলছে তোমাদের পূর্বে যে সকল মানুষ যে সকল লোক দুনিয়ায় ছিল রজুলুন বলছেন তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি ছিল কাতালা তিসা আতাউ তিসা আইনা নাফসান ওই ব্যক্তি নিরানব্বইটি জানকে হত্যা করেছে কতটি নিরানব্বইটি জানকে সে নিজ হাতে হত্যা করেছে সে কাউকে জিজ্ঞাসা করেছে যে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি এলেম জাননেওয়ালাকে কে কার কাছে সবচেয়ে বেশি এলেম আছে ফাদুল্লাহ আলা রাহিবিন তো কোন একজন ব্যক্তি একজন এবাদতকারীর বিষয়ে তাকে দিক নির্দেশনা করেছে যে অমুক জায়গায় একজন বেশি এবাদতকারী ব্যক্তি আছে তার কাছে যাও আতাহু ফাকাল ওই ব্যক্তি ওই এবাদতকারী কাছে এসে বলল ইন্নাহু কাতারাতি সাতাউমতি সাইনা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতি সে বলছে সে নিরানব্বইটি জানকে হত্যা করেছে ফাহাল্লাহু মিন তার জন্য কি কোনো তৌবার কোনো সুযোগ আছে ফাকাল ওই ব্যক্তি বলল লা ফাকাতালাহু ফাকাম্মালা বিহি অর্থাৎ ওই এবাদতকারী উত্তর দিল না রাগ করে তাকেও হত্যা করেছে এবং একশোটি পুরো করে দিয়েছে কতজন হত্যা করলো একশোটি পুরো করে দিয়েছে তারপরে লোকজনকে বলেছে হে মানুষ সকল আমাকে কোন একটা জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে যাও যার কাছে শরীয়তের জ্ঞান আছে এলেম আছে তার কাছে আমাকে নিয়ে যাও ফাতুল্লাহ আলা রাজুলিন আলিমিন তো একজন আলেম সম্পর্কে তাকে খবর দেওয়া হলো যে অমুক ব্যক্তি আলেম আছে আপনি তার কাছে চলে যান ফাকাল তখন সে বলে সে বলছেন যে এই একশোটি জানকে হত্যা করেছে তাহলে তার জন্য কি কোনো তৌবার সুযোগ আছে ফকল তখন ওই ব্যক্তি যেহেতু আলেম তার কাছে শরীয়তের জ্ঞান আছে সে বলছেন নাম হ্যাঁ বলছেন তোমার মাঝে আর তৌবার মাঝে পার্টিশন কোথায় তুমি যতই গুনাহ করো না কেন আল্লাপাক যদি তুমি তৌবা করো খালেজ ভাবে আল্লাহ তবু কবুল করবে তৌবা কবুল হতে কোনো বাধা নেই তবে একটি কাজ করো সেটা হলেই ইনতলিক ইলা কাদা ও কাদা তুমি এই জায়গাটি ছেড়ে অর্থাৎ তোমার আসল বাসস্থান ছেড়ে তুমি অমুক জায়গায় চলে যাও কারণ সেখানে যে মানুষগুলি আছে সেখানে মানুষগুলি ভালো তারা এবাদত বন্দেগী করে তাদের কাছে চলে যাও এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হলো এই যেই জায়গায় মানুষ অধিক বেশি গুণা করে সে যদি খালেজ ভাবে তৌবা করে তাহলে ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গা চলে যাওয়া উচিত যাদের তাস খেলা অভ্যাস আছে এরা যদি কিছু মানুষকে সে মনে করে তৌবা করলে আমি তাস খেলবো না কিন্তু সে যখন রাস্তা দিয়ে হেরে যাবে আবার যখন কিছু মানুষকে দেখবে তারা তাস খেলছে তখন তার মনে তাস খেলার বাসনা আবার সৃষ্টি হবে তো যে জায়গায় মানুষ থেকে গুণা করে কেউ যদি খারেজ ভাবে তৌবা করে তাহলে তার উচিত ওই জায়গাটি ছেড়ে ভালো জায়গায় চলে যাওয়া ভালো পরিবেশে চলে যাওয়া যেখানে ভালো মানুষ আসে আল্লাহর ইবাদত করে তো বলছেন তোমার তৌবা কবুল হবে তবে তুমি তোমার এই গ্রাম ছেড়ে একটা ভালো জায়গায় চলে যাও তুমি আর এই জায়গায় ফিরে আসবা না কারণ এই জায়গাটা ভালো জায়গা নয় পরিবেশ নোংরা যেখানে তুমি নোংরামি কাজ করেছো এখানে এই জায়গায় আর ফিরে আসবা না ফান তালাকা হাত্তা ইদা নাসাফা তারিক বলছেন ওই ব্যক্তি যেহেতু সে বা করতে চায় গুনাহ করেছে আল্লাহর কাছে খালেজ ভাবে কি করতে চায় বা করতে চায় সে তখন ওই ভালো গ্রামের দিকে যাওয়া শুরু করলো এমনকি যখন রাস্তার দুই গ্রামের মাঝখানের জায়গায় যখন সে পৌঁছে গিয়েছে আতাহুল মৌত মৌত কখন আসবে কারো জানা নেই ওই ব্যক্তি তৌবা করার উদ্দেশ্যে যাচ্ছে ভালো গ্রামে অর্ধেক রাস্তায় পৌঁছেছে তখন মালাকুল মৌত চলে আসছে ফখতাসামাত ফিহি মালাকুর রহমাতি ও মালাইকাতুল আধাব এখন তার জান কবজ করবে কে তার জানটা কে নেবে আমরা জানি যে মানুষের জান যখন আল্লাহ পাক কবজ করে নেয় মালাকুল মৌদ যখন কবজ করে নেয় তখন মানুষ যদি দিনদার হয় নেককার হয় তখন তার রুহটাকে নিয়ে যায় রহমতের ফেরেশতা কারা নিয়ে যায় রহমতের ফেরেশতা আর যদি কোনো ব্যক্তি পাপি হয় আল্লাহ নাফরমানিকারী হয় তাহলে তার অন্তরটা নিয়ে যায় মালাইকাতুল আজাব আজাবের ফেরিস্তা তো এখন এর জানটা মালাকুল মৌত বের করেছে কিন্তু এর জানটা এখন কি রহমতের ফেরিস্তা নিবে নাকি আজাবের ফেরিস্তা নিবে ফকালাত বলে যা ইবান এই যে এই কারণে হাদিসটা এখানে নিয়ে আসছে বলছেন এই তৌবা করেছে এবং তৌবা আল্লাহর সন্তুষ্টর জন্য হিজরত করে এসে বাড়ি থেকে বের হয়েছে বিধায় সে যখন তৌবা করেছে খালাস তৌবা কবুল হয়ে গেছে তার জানতে আমি নিয়ে যাবো আজাব আর যে আজাবের ফেরেস্তা সে বলছে করেছে বটে কিন্তু কোনো ভালো কাজ তো সে করে নাই কোনো ভালো কাজ করে নাই সে তখন দুই ফেরেস্তা এই তৃতীয় ফেরেস্তা যে মানুষ আকারে আসছে একে বলছে যে ফয়সালা তুমি করে দাও যে এই জানটাকে আমি নিব না সে নিবে রহমতের ফেরেস্তা নিবে নাকি আজাবের ফেরেস্তা নিবে এটা একটু তোমার সিদ্ধান্ত দিয়ে দাও ফকল বলছেন সিদ্ধান্ত দিচ্ছে কিসু মা বাইনাল আরদাইন ফাইলা আইয়াতিহিমা কানা আদনা বলছেন এই দুই গ্রামের মাঝখানে জায়গাটুকু মেপে দেখো যেই দিকের জায়গা কম হবে মনে করা হবে সে সেই গ্রামের অধিবাসী বা সে সেই দিকের ফাকাসু ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতি আরাদ বলছেন মেপে দেখা গেল যে গ্রামের উদ্দেশ্যে সে যাচ্ছিল ওই দিকের জায়গাটু একটু কম তার মানে সে অর্ধেকের বেশি আগে চলে গেছে বলছেন ফাকাবাজাত হু মালা ইকাতুর রাহমা বুখারি মুসলিমের হাদিস তখন এই ব্যক্তির জানটা রহমতের ফেরস্তা নিয়ে নেই অন্য একটি সহি রেওয়ায়তে বিস্তারিত আলোচনা এইভাবে আছে বলছেন ফাকানা ইলাল কারিয়াতি সালিহাতি বা বিশিবরিন ফাজুইলা মিন আহলিহি বলছেন ওই যে গ্রামের দিকে যাচ্ছিল সেই দিকে সে বেশি আগিয়ে গেছে তা না মাত্র এক বিক জায়গা ওই দিকে বেশি চলে গেছে আল্লাহ আকবর কতটুকু এক দিক অন্য আর একটি সহি রেওয়ায়তে আছে আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ সবকিছু করতে পারেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্য জমিনকে বলেছে হে জমিন তুমি যে এই এই দিকের রাস্তাটুকু অর্থাৎ যেই গ্রাম থেকে বের হয়েছে এই পথটা তুমি বাড়িয়ে যাও আর যেই গ্রামের দিকে যাচ্ছে ওই পথটা কমিয়ে যাও আল্লাহ জমিনকে হুকুম দিল وإلى هذه أن تقرب وقال قيسوا بينهما فوجدوه إلى هذه الأقرب بشبر غفر له বলছেন দেখা গেল যেদিকে যাচ্ছিল সে গ্রামের জায়গাটুকু একটু কম হওয়ার কারণে ওই গ্রামের বলে আখ্যায়িত হলো এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস আমরা বুঝতে পারি প্রথম যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হলো এই যে ওই ব্যক্তি যখন কোনো এবাদতকারী অর্থাৎ তার কাছে এলেম নেই এবাদত বন্দেগি করে তার কাছে যখন জিজ্ঞাসা করেছে তখন সে ভুল ফুতুয়া দিয়েছে নাকি ভুল ফুতুয়া দিয়েছে না তোমার তোবা কবুল হবে না এই জন্য আমাদের উচিত আল্লাহ তালা বলছেন যে ফাস আলু আহলা দিকরি ইনকুন তুমলা তালামুন তুমি যদি দিন সম্পর্কে কিছু জানতে চাও তাহলে যে আহলে জিকির আছে অর্থাৎ যার কাছে ওহির জ্ঞান আছে কোরআন এবং হাদিস পারদর্শী তাদেরকে জিজ্ঞাসা করা উচিত কারণ তুমি যদি মূর্খ ব্যক্তিকে ইবাদত করলেই যে আলিম হবে তা না এলিম অর্জন করতে হবে এলিম গান শিখতে হবে তো কোন মূর্খ ব্যক্তি এবাদত বন্দেগী করে এখন ওই ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞাসা করে যেহেতু তার কাছে এলিম নেই সে নিজেও পদভস্ত হবে অন্যদেরকেও পদভস্ত করে দিবে এটা হাদিস থেকে আমরা শিক্ষা পাই দ্বিতীয় যে জিনিসটা আমরা জানতে পারি সেটা হলেই যে গুনা যত বড়ই হোক না কেন যদি সে খালিস ভাবে আল্লাহর নিকটে তৌবা করে তাহলে যত বড়ই গুণা হোক না কেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলেন মানুষ যদি আমার কাছে জমিন ভরে যদি গুণা নিয়ে আসে এবং সে যদি আমার কাছে ক্ষমা চাই আমার কাছে যদি তৌবা করে মাগফিরাত চাই এবং সেই আমার সাথে কাউকে যদি শরিক না করে তার শিরিক না করে থাকে তাহলে আমি আল্লাহ তার কাছে জমিন ভরে মাগফিরাত নিয়ে যাব সুবাহান আল্লাহ তাহলে একশোটি মানুষকে হত্যা করার পরেও আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ মনে করা ঠিক না এই হাদিস প্রমাণ করছে যে যতই বড়ই গুণা হোক না কেন যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে খালেস ভাবে আল্লাহর কাছে তৌবা করে তাহলে আল্লাহ তার ইচ্ছা করলে তার সকল গুণা মাফ করে দেবেন আল্লাহ নবী বলছেন কোন অমুসলিম যদি মুসলমান হয়ে যায় তাহলে তার পূর্বের যত গুণা আছে আল্লাহ মাফ করে দিবেন আর যে ব্যক্তি তৌবা করে এই তৌবা পূর্বের সকল গুণাকে মাফ করে দিবেন এই জন্য হে মুসলিম ভাই এই তৌবাটি আমরা হাদিস শুনেছি আল্লাহ নবী সাল্লাম একদিনে সত্তর বার একদিনে একশো বার করে আল্লাহর কাছে তৌবা চাইতেন তাহলে আমাদের তৌবা করতে সমস্যা কোথায় আসুন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আল্লাহর কাছে আমাদের গুনার জন্য তৌবা করি ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে নৈরাশ করবেন না মনে রাখবেন আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে যান খুশি হয়ে যান তাহলে আল্লাহ আমাকে যে কোনো বাহানায় যে কোনো ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন তাড়াতাড়ি তৌবা করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদের তৌবা কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন সকল ধরনের গুণা থেকে নিজেকে হেফাজত রাখার তৌফিক দান করেন